জন্য মিথ্যে কথা থেকে বেঁচে থাকা একান্ত জরুরি মিথ্যে কথা কর্ম ত্যাগ করা একেবারে একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আমরা আমলের ব্যাপারে মিথ্যে কথা পেশ করছিলাম যেখানে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন লা আলাইয়ে তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না অমান কেদাবা আলাইয়ে যান নারা যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করবে সে জাহান নামে যাবে অতএব আমাদের জীবনে এবাদত বন্দিগিতে কিছু মিথ্যা আছে কি না তা আমরা একটু সংক্ষিপ্ত পেশ করতে চাচ্ছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আমরা কথা বলছিলাম যে এখন মানুষ অসুস্থ হলে মসজিদে তার জন্য দোয়া করে নেওয়া হচ্ছে সবাই মিলে এটা একটা শরীয়তের নামে মিথ্যা কাজ কে এভাবে চালু করলো এই আমলটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তা একজন মুসলমানের হক রয়েছে আর একজন মুসলমানের উপরে ছয়টি তার একটি হচ্ছে হয়ে দা মারে যা যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যেতে হবে এটা একটা মুসলমানের হক আমি বলবো তারপরে আপনি দেখতে আসবেন এটা নয় আপনি জানলেই আপনি আমাকে দেখতে আসবেন এটা হচ্ছে শরী অধিকার যেমনভাবে আল্লাহ রসুল বলেছেন যে এরশাহাদ হয়ে যা মাতা কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজাই যেতে হবে আমি জানাজার খবর পেলে যাব এ কথা নয় জানলে যাব কেন ও আমার উপরে এই জিম্মেদারি রেখে দিয়েছে অতএব অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে তাতে আপনারও লাভ তারও লাভ তার লাভ কি আপনি তার গায়ে হাত রেখে বললেন আধেবিল বাস আল্লাহ তুমি রোগ দূর করো অসফে তুমি আরোগ্য দান করো আন্তা সাফি তুমি আরোগ্যদাতা লা শেফা কোনো আরোগ্য নাই তোমার আরোগ্যই আরোগ্য লাইগদর সাকাম তুমি এমনভাবে আরোগ্য দান করো যাতে করে আর কোনো রোগী না থাকে তাহলে রুগীর পাশে বসে তার গায়ে হা দিয়ে এরকম একটা পর্যায়ে দোয়া পড়লেন তার জন্য একটা সুবিধা হলো এরপরে আপনি যে গেলেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি সকালে অসুস্থ ব্যক্তিকে দেখতে চায় তাহলে সন্ধে পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমা চান যদি সন্ধ্যায় দেখতে যাই তাহলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমা চান তাহলে আপনি একটা কত বড় কাজ করলেন সাথে সাথে আল্লাহ রসুল বলেছেন যে অন্নবী ও ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন অশাহিদ ও ফিল জান্না শহীদ জান্নাতে যাবে অসিদ্দিক ফিল জান্না সত্যবাদী জান্নাতে যাবে ওয়ার রাজুল এজুরোলে আখিহে বেমিসরিন লাইজুরো হইল্লা লিল্লা কোনো ব্যক্তি যদি তার ভাইকে দেখতে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে এ ব্যক্তি জান্নাতে যাবে যেসব কাজে মানুষ জান্নাত পাবে তার একটি বড় কাজ হলো কেউ যদি কাউকে দেখতে যায় তাহলে সে জান্নাতে যাবে এ কথা আল্লাহ রসুল বলছেন সহি তাহলে অসুস্থ ব্যক্তিকে যদি আপনি দেখতে যান তাহলে আপনার আমলটা হলো জান্নাতে যাওয়া আমল আর সাথে সাথে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য ক্ষমা চাইবেন এই কাজটা ছেড়ে দিয়ে মানুষ অসুস্থ কথাটা খবরটা জানাচ্ছে মসজিদে আর মসজিদের লোকেরা তার জন্য সবাই মিলে হাত তুলে দোয়া করে নিচ্ছে দেখেন সত্যর স্থানে কত বড় মিথ্যা ছড়িয়েছে সত্য ছিল এটা মিথ্যে হলো এটা কিভাবে যে মানুষ মানুষের আমলকে ধ্বংস করছে এটা মানুষ বুঝতে চায় না যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন একরোজ কমন এক শ্রেণীর মানুষ বের হবে কোনো বর্ণনায় এসেছে মিনুম্মাতে আমার উম্মা থেকে কোনো বর্ণনায় এসেছে পূর্ব দিক থেকে বের হবে একরাউন আল কোরআনা তারা কোরআন মাজিদ পড়বে কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালে নিচে যাবে না রাসুল সাল্লা সাল্লাম বললেন আলী আবু সাইদ খুদরি এসব সাহাবিগণকে লক্ষ্য করে দেখো তোমরা তোমাদের সলাৎকে তাদের সলাতের তুলনায় একেবারে কম মনে করবে তারা এত বেশি বেশি সলাত আদায় করবে যে তোমাদের সলাৎ তাদের কাছে কিছুই না একেবারেই কম সেয়ামা কুম্মা সেয়ামিম তোমাদের সেয়াম তাদের কাছে একেবারেই কম কিছুই না আমালা কুম্মা আমালিহিম তোমাদের আমল তাদের কাছে কিছুই না তোমরা দেখবে যে আমাদের আমল তাদের কাছে একেবারেই কম তাহলে তারা বেশি বেশি তাসবি তাহারিল জিকির আজকার করবে বেশি বেশি সলাত আদায় করবে শ্যাম পালন করবে আল্লাহ রসুল এক পর্যায়ে বললেন তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো তিনি কথা বলেছেন অমিনাল আজরেলেমান কাতালাহুম ওরাই বেশি নেকি পাবে যারা তাদের হত্যা করতে পারবে বোখারি মুসলিম একাধিকবার এ হাদিসটি বোখারিতে এসেছে এবার বলেন দেখি যে সলাৎ তো এমন একটি এবাদত যার বিচার প্রথমে হবে সলাৎ নেই সব আমল বাতিল হবে সলাত আছে সব আমল রক্ষা হবে আর সেই সলাত কারিকে আল্লাহ রসুল হত্যা করতে বললেন সেম তো এমন একটি এবাদত যা আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম পৃথিবীতে এবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার ব্যাপারে শ্যামের তুলনায় কোনো এবাদত নেই একদা রসুল সাল্লাম ওমাম্বা বাহিলিকে বলেছেন ওমাম্বা বাহিলি আলাইকা বিশ্বম ফাইনাহুল্লাহ মেসলাহু তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের কোনো দৃষ্টান্তে কোনো এবাদত নেই তিনি বলেন ওমামা কাবি সম ফাইনহুল্লাহ ঈদুল্লাহ ওমামা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই তাহলে তারা তো শ্যাম পালন করত বেশি বেশি শ্যাম পালন করছে আর তাসবির তাহরিল জিকির আজকার আল্লাহ রসুল তো বলেছেন সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যায় তিনি তো বলেছেন যে কালেমা তানে দুইটি কালেমা খাফিফা তানে আলাল্লেসানে মুখে খুব হালকা সাকিলা তানে ফিলমিজানে দাড়ি পাল্লাই খুব ভারী হাবিবা তানে এলার রহমানে আল্লাহর কাছে রহমানের কাছে অতীব প্রিয় তা হচ্ছে সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান আল্লাহ আজিম এই দুইটা বাক্য আল্লাহর কাছে অতীব প্রিয় মুখে একেবারে হালকা দাঁড়ি পাল্লায় ভারী তাহলে এগুলো বললে তো সে জান্নাতে যাবে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে সলাত আদায়কারী শ্যাম পালনকারী তাসবি তাহালিলকারী ওকে তোমরা হত্যা করো কেন আপনাকে নিশ্চিত বুঝতে হবে যে এ এবাদত এই সলাত এই শ্যাম মিথ্যার ওপরে হয়েছে এ তাসবি তাহালিল এই জিকিরাজকার মিথ্যার ওপরে হয়েছে মেশিনের মাধ্যমে মানুষ তাসবি তাহালিল জিকিরাজকার করছে তাসবির মাধ্যমে মানুষ তাসবি তাহলিল জিকিরাজকার করছে এবারে তাসবি তাহলিল কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে অথচ আঙ্গুলে তাসবি গণনা করার জন্য আল্লাহ রসুল বলেন এটাই সোননাথ কেউ যদি বলে যে আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় এই জন্য তাসবি দানাই করছি এটা ঠিক নয় আপনার ভুল হোক মরা পর্যন্ত যদি একবারও ঠিক না হয় তবু আপনি নেকি পাবেন কেন এটাই আল্লাহ রসুলের সোননাথ আপনি আঙ্গুলে তাসবি গণনা করুন আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে তো আপনি কেন এই পদক্ষেপ নিলেন লোকটা অসুস্থ হয়েছে আপনি তার পাশে যান তার জন্য দোয়া করেন তাহলে আপনিও সফলতা অর্জন করবেন জান্নাত পেয়ে যাবেন সত্তর হাজার ফেরস্তা আপনার জন্য ক্ষমা চাইবে আর লোকটারও সুবিধা হবে এটা বন্ধ করে মসজিদ এটা চালু হলো কেন এরপরে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে হাতে হাতে তার মুখটাকে কেবলার দিকে করা হয় কেন আপনি তাকে একটা চাদর দিয়ে ঢেকে দেন এটাই সোননাথ এটা সত্য এটা সত্য নয় এরপরে আপনি তাকে অজু দিয়ে গোসল দেন এটা সোননাথ অজু দিয়ে গোসল দিতে হবে কিন্তু আপনি গোসলের পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছেন নখ কাটছেন গোপ ছোট করছেন এগুলো মিথ্যা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরেই আবারও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He faces.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 মন্ডলী আপনারা গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি কমলা খায় আল্লাহ আপনাদেরকে এগুলি কথা শুনে মেনে চলার তৌফিক দান করুক আপনাদের আল্লাহ ইহকালে এবং পরকালে সফলতা দান করুক আমরা এটাই কামনা করি আন্তরিকভাবে আমরা বলছিলাম যে একটি লোক মারা গেছে তাকে অজু দিয়ে গোসল দেন এটাই সুন্নাত কিন্তু গোসল দেওয়ার পূর্বে তাকে উঠাতে হবে বসাতে হবে পেশাব পায়খানা বের করতে হবে এটা কেন এটা হলো মিথ্যে তার নখ ছোট করতে হবে শ্বাস বন্ধ হয়ে গেছে তারপরে বিধান বন্ধ এখন নখ কাটা যাবে না গোপ ছোট করতে হবে শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ এখন আর গোপ ছোট করা যাবে না আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যেতে হবে এটা একেবারেই ঠিক নয় এটাই মিথ্যে এইগুলি মিথ্যে আর অজুদে গোসল দেওয়া এটা হলো সোননাথ সোননাথ পালন না করে দেখেন কিভাবে মিথ্যে ছড়িয়ে আছে এগুলি পরিহার করা একান্ত জরুরি রাসুল সাল্লি সাল্লাম বললেন যে তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তবে তোমরা যদি আমার উপরে মিথ্যারোপ করো তাহলে তোমাদের ফলাফল হবে জাহান্নাম আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মন হাদ্দাসা আন্নি হাদিসান ওয়াইয়ারা আন্নাহু কেদাবা কোনো ব্যক্তি আমার পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করছে এবং সে দেখতে পাচ্ছে যে সে মিথ্যে কথা বলছে ফহোয়া আহাদুল কাদেবায়ন তাহলে অবশ্যই সে দুই মিথ্যুকের একজন অথবা সে মিথ্যুকদের একজন যারা এই মিথ্যা হাদিস রচনা করেছে তাদের মধ্যে একজন যারা ইসলামের নামে মিথ্যা কথা বলে বেড়াই তাদের মধ্যে একজন যারা বানিয়েছে তাদের মধ্যে একজন অথবা যে বানিয়েছে সে আরে বলছে সে দুইজন মিথ্যুক রাসুল সাল্লাহ আলি সাল্লাম দুইজনকে মিথ্যুক বলেছেন দেখুন শরীয়তের নামে না জেনে কোনো কাজ করার চেষ্টা করিয়েন না গোসল হয়ে গেছে আপনি তিনবার গোসল দেন বড়োয়ের পাতা পানিতে গরম করে তাকে গোসল দেন সাবুন দিয়ে গোসল দেন তিনবারের জায়গাতে পাঁচবার দিতে পারেন এরপরে আপনি কাপড় বিছিয়ে লাশটা রেখে দেন নারী পুরুষ সব তিনটে করেন নারীর নামে যে পাঁচ কাপড়ের কথা শুনি এ হাদিস ঠিক নয় কাজে এ আমল পরিহার করাই উত্তম আপনি তিন কাপড় দিয়ে তার জানাজা দেন তারপরে জানাজা যেভাবে দেওয়া সোননাথ সেভাবে জানাজা দিয়ে আপনি তাকে কবরস্থানে নিয়ে যান আগে যাবে পা পরে যাবে মাথা এটা ভাবছেন কেন কোনো মানুষ আগে যেতে পাবে না সবাকে পিছে পিছে যেতে হবে এটা ভাবছেন কেন সবাকে তার সুবিধা মতো যেতে দেন এরপরে আপনি সময়ের এক পর্যায়ে লাশ কবরে রাখেন তাকে ডান কাতে রাখতে হবে এটাই সন্না চিত করে রেখে দিতে হবে এটাই মিথ্যে ডান কাতে রাখতে হবে এটাই সত্য এরপরে তার হাতকে দুই পাশে রাখতে হবে এটাই সত্য বুকের উপরে রাখতে হবে এটাই মিথ্যে বুকের উপরে রেখে আপনি কি দেখাচ্ছেন যে উনি সলাত আদায়কারী এটা দেখাচ্ছেন কেন পাশে রেখে দেন এটাই সন্ন্যাস এরপর আপনি মাটি দেন মাটি দেওয়ার সময় বলেন বিসমিল্লা তিন অঞ্জলি মাটি দেন প্রয়োজনে আরও দেন দাঁড়ানো অবস্থায় মাটি দেন কিন্তু মাটি দেওয়ার সময় বলতে হবে মিনা খালাক নাকুম অফিহনয়দকুম অমিনহ নখরে যকুম তারা তা নখরা এই দোয়া পড়তে হবে এ হাদিস ঠিক নয় এটা বানাওয়াট কথা এ আয়াত পড়া যাবে না এটাই সোননাথ এটাই সত্য যে আপনি বিসমিল্লা বলবেন এটাই মিথ্যে যে আপনি এ দুয়াটি পড়বেন এরপরে আপনি পাশে দাঁড়িয়ে বলুন আল্লাহ মগফির লাহু হু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্থায়িত্ব দান করো এটুকু আপনি বলেন এটাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি কবর দেওয়া শেষ হলে কবর পাশে দাঁড়াতেন তারপরে তিনি বলতেন ইস্তাক ফিরুল আখিকুম অস আলুল্লাহ তাসবিতা ফাইন আল আন ইস আল তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও তার জন্য স্থায়িত্বের দোয়া করো তাকে এখন জিজ্ঞাসা করা হচ্ছে এই হাদিসটির বাস্তবতা কি করে আমরা বুঝলাম যে সকল মানুষ মাটি দেওয়ার পরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে এটা কি করে বুঝলাম এটা মিথ্যে সত্য কি আল্লাহ রসুল যেটুকু বললেন আল্লাহ রসুল বললেন যে তোমরা তার জন্য ক্ষমা চাও আল্লাহ ফেরলাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তার জন্য স্থায়িত্ব দোয়া করো অসাব্যেত আল্লাহ তুমি তাকে সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো এ তো হয়ে গেল কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে এই কাজ করতে হবে এটা তো মিথ্যে সতর্ক থাকা ভালো জরুরিভাবে সতর্ক হওয়া উচিত রাসুল সাল্লাম বলছেন আলাইয়া লাইসা আলা আহাদিন আমার উপরে মিথ্যা আরোপ করা অন্যদের উপরে মিথ্যা আরোপ করা দুইটা সমান নয় কেউ যদি কোনো মানুষের উপরে মিথ্যা আরোপ করে তাহলে সে ফলাফলে জাহান নামে যাবে এ কথা নয় কিন্তু কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে তার ফলাফল জাহান্নাম আমার উপরে মিথ্যা আরোপ করে সে জান্নাতের সফলতা অর্জন করতে পারে না অতএব এটুকুই সোননাথ এটুকুই সত্য আর যেটুকু আমরা ভুল বুঝে করছি এটুকু মিথ্যে পরিহার করা একান্ত জরুরি সম্মানিত দর্শক মণ্ডলী লোকটি মারা গেছে আপনারা তার জন্য দিন রায় দোয়া করেন যার যখন অনুকূলে আসবে সে তখন দোয়া করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে মানুষের তিনটা আমল চালু থাকে তার একটি হচ্ছে ওলাদুন সলেহ এদুল্লাহু ভালো ছেলে তার জন্য দোয়া করে যত মানুষ চলে যাওয়া ব্যক্তির জন্য দোয়া করবে তারা তার দোয়ার একটা নেকি পাবে রাসুল সাল্লাহ সাল্লাম কবরস্থানে গিয়ে দোয়া করতেন কবর জিয়ারত করার জন্য বলেছেন একাধিক হাদিস প্রমাণ করে যে কবরের পাশে গিয়ে দোয়া করতে হবে এমনিতেও করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম দানের কথা বলেছেন আপনি সময়ে দান করুন একজন ব্যক্তি রাসুলের কাছে এসে বলছে আল্লাহ রাসুল আমার মা যখন মারা যান তখন আমি ছিলাম না আমি এখন মায়ের জন্য দান করলে সে নেকি পাবে কি আল্লাহ রসুল বলেন হ্যাঁ তুমি দান করো তোমার মা নেকি পাবে বোখারি মুসলিম তাহলে মানুষ মারা গেছে তার জন্য দুইটা পথ আছে একটা হলো মুখের দোয়া আর একটা হলো অর্থের দান কিন্তু নির্ধারিত দিনে আপনাকে হয়ে করে চালিসা করতে হবে এটা আপনি কোথায় পালেন এটা মিথ্যে সেই দিন গরু জহ করে মানুষকে খাওয়াতে হবে যেদিন লোক মারা গেছে এটা তো মিথ্যে তিন দিন যাবৎ সেই বাড়িতে শোক পালন হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলমান একজন মুসলমানের জন্য শোক পালন করবে তিন দিন একজন স্ত্রী তার স্বামী মারা গেছে তার জন্য শোক পালন করবে চার মাস দশ দিন আমরাই বড় অবুজ মানুষ চল্লিশ বছর পরেও শোক পালন করি কখন কোন কালে কে মারা গেছে তার জন্য আমরা শোক দিবস নির্ধারণ করে সেদিনের শোক পালন করছি আমরা বড় অজ্ঞ আমরা জাহেলিয়তের মধ্যে ঢুকে গেছি কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ এটা আমরা হারিয়ে ফেলেছি মানবতাও হারিয়ে ফেলেছি বিবেকও হারিয়ে ফেলেছি কি করে আজকে আমার পিতার জন্য চালিশা করলাম আর সমস্ত মানুষ এই খাওয়াতে অংশগ্রহণ করলো মরা মানুষের নামে যেটা দেওয়া হয় সেটা তো সাদকা আল্লাহ রসুল বলেছেন ইন্নাহাজ সাদাকা এগুলো হচ্ছে সাদকা এন্নামাহে আওসাখুন নাস এটা হচ্ছে মানুষের ময়লা সাদকা হচ্ছে মানুষের ময়লা এই জন্য আল্লাহ রসুল বলেছেন হিল্লোলে মোহাম্মদিন ওলালে আলে মোহাম্মদিন সাদকা মোহাম্মদের জন্য হালাল নয় মোহাম্মদের পরিবারের জন্য হালাল নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাজ করে খেতে পারে তার জন্য সাদকা হালাল নয় তো আপনি গরু জব করে আপনার পিতার জন্য আত্মীয় স্বজন দেশবাসীকে দাওয়াত দিলেন এটার বৈধতা হলো কি করে এটা একবারে নগদ মিথ্যে আর তার জন্য দোয়া করতে হবে তার জন্য দান খায়রাত করতে হবে ফকির মিসকিনকে কমই খারেজি সঠিক প্রতিষ্ঠানগুলিতে এটা হলো নেকির মান মসজিদে দান করেন পিতার নামে কমই মাদ্রাসাতে দান করেন ফকির মিসকিনকে দান করেন কিন্তু এইভাবে আপনি কুলখানি করতে গেলেন কেন কুলখানি করা মিথ্যে চাহালাম করা মিথ্যে তার নামে কোরআন তেলওয়াত করা মিথ্যে তার নামে কোরআন বক্সে দেওয়া মিথ্যে কত যে মিথ্যে ছড়িয়ে আছে রাসুলের নাম দিয়ে আল্লাহ সামাদ এইভাবে তারা মিলাদ করে বেড়াচ্ছে মিলাদ যদি নেকির কাজ হয় তাহলে আলেম ওলমাই করে না কেন তাদের বাড়িতে মিলাদ মানে একটা নতুন ঘরে একটা নতুন দোকানে কিছু লোক বসবে তা কিছু কোরআন তেলাওয়াত করবে তারপরে সল্লা লাগাইবে আর জিলাপি বিতরণ করে দিবে এটাই হলো এটা তো হয় না দেখুন আপনার দোকানে কল্যাণের প্রয়োজন এমনিতেই আপনি সুরাব বাকার শেষ দুই আয়াত পড়েন কোনো সমস্যা থাকলে আল্লাহ দূরে করে দিবেন কোনো ভালো মানুষ আপনার এখানে দূরে কাজ সলাত আদায় করবে তাহলে আপনার এখানে বরকত হয়ে যাবে কিন্তু আপনি এই পদ্ধতি কোথা থেকে নিয়ে আসলেন এটাই হলো মিথ্যে দেখুন মানুষ মারা গেছে তার জন্য দুইটা পথ সত্য একটা হচ্ছে তার জন্য দোয়া করা আর একটা হচ্ছে তার নামে দান করা তার নামে কোরআন তেলাওয়াত করা কখনো সত্য হতে পারে না এই কাজ সাহাবিগণ করেননি এই কাজ তাবিগণ করেননি এই কাজ তাবে তাবিগণ করেননি করতেও বলেননি অতএব এই পথ থেকে ফিরে আসতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই যে এরকম বহু আমল সমাজে ছড়িয়ে আছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আমার উপরে মিথ্যা আরোপ করে তাহলে তার থাকার জায়গা হবে নাম আমরা না বুঝে রাসুলের উপরে জন্য ভুলেও মিথ্যারোপ না করি সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম সত্য মানুষকে সঠিক পথে নিয়ে যাই মিথ্যা মানুষকে বেঠিক পথে নিয়ে যাই আসুন আমরা এবাদতের ব্যাপারে আমলের ব্যাপারে মিথ্যা পরিহার করি সত্য গ্রহণ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন এই বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি সুহানাক আল্লাহমাবে হামদিকা আশাহাদ আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা বাণীর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন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 সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান